মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবী বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সত্যমিথ্যার আলোচনায় একটি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলাম প্রতিবেশীকে ভালোবাসা প্রতিবেশীর বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ যার ব্যাপারে আল্লাহ তালা আদেশ করেছেন আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরিক করো না তিনি বলেন পিতামাতার সাথে সদাচরণ করো এরপরে বলেন অবেদিল কুরবা অল এতামা অল মাসাকিন অল জারে দিল কুরবা অল জারিল জুনব তোমরা নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো এতি মিসকিনদের সাথে সদাচরণ করো এরপরে আল্লাহ বলেন নিকট প্রতিবেশী এবং দূর প্রতিবেশী মানুষের জীবনে বাড়ির সাথে লাগা প্রতিবেশী থাকে অনেক সময় এক পাড়াতে আরও একটু দূরে প্রতিবেশী থাকে তা আল্লাহতালা দুই প্রতিবেশীর কথাই উল্লেখ করেছে যে তোমরা যারা নিকটতের প্রতিবেশী আর যারা দূরের প্রতিবেশী তাদের ভালোবাসো তাদের সাথে নম্র আচরণ করো এটা আল্লাহর আদেশ এ ব্যাপারে আমরা পর্বভিত্তিক আপনাদের সামনে বেশ কিছু হাদিস পেশ করব ইনশাআল্লাহ যাতে করে আপনারা জানতে পারবেন প্রতিবেশীর হক প্রতিবেশী আপনার কাছে কি অধিকার রাখে যা ছাড়া আপনি সফল হতে পারবেন না যেটা আপনার ইহকালের সফলতার সাথে সাথে পরকালের সফলতা ডেকে আনবে আবহরাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম একদা আমাকে বললেন মাই এখোজো মিন্নি হাউলাইল কালেমাত আমার নিকট থেকে এই কথাগুলি কে গ্রহণ করবে ফাইয়া আমলবিহীন না আর ইয়ালেমো মাইয়া আমলবিহীন না হয় গ্রহণ করার পরে সে ব্যক্তি নিজে আমল করবে আর না হলে ওইসব মানুষকে শিখিয়ে দিবে যারা এই কথাগুলি মেনে চলবে তারা নিজের আমল করবে আমার কথাগুলি অথবা এমন মানুষকে শিখিয়ে দিবে যারা এই কথাগুলি মেনে চলবে আবহরাই রাজি আল্লাহ তালাহ বলেন আমি বললাম যে আল্লাহ রাসুল আমি আমি আপনার কথাগুলি মেনে চলবো আপনি আমাকে বলে দেন তারপরে তিনি বলেন ফা খাজা বে এদাইয়া বে মানকে বাই এরপর তিনি আমার কাঁধ ধরলেন ও আদা খামসান কাঁধ ধরে তিনি পাঁচটা কথা আমাকে গণনা করে বলে দিলেন তার একটি তিনি বললেন ইত্তাকিল মাহারেমা তা কোনো আবাদান না আসে তুমি হারাম থেকে বেঁচে থাকো কোনো সময় হারাম উপার্জনে যাবা না কোনো সময় তুমি হারাম কাজে জড়িয়ে পড়বা না কোনো সময় তুমি হারাম কথায় জড়িয়ে পড়বে না হারাম উপার্জন হারাম কথা হারাম কর্ম এই তিনটি থেকে তুমি বেঁচে থাকো তাহলে তুমি সবার চেয়ে বড় আবেদ হয়ে যাবে আবাদান্নাস নাস সবার চেয়ে তুমি বড় আবেদ বড় পরহেজগার হয়ে যাবা এরপর আল্লাহ রসুল বললেন ইরদা বেমা কাসাম আল্লাহ তখন আগনান নাস আল্লাহ তোমাকে যেটুকু রুজি হিসেবে দিয়েছেন সেটুকুই কে তুমি যথেষ্ট মনে করো তুষ্ট হও আলহামদুলিল্লাহ বলো কেউ কোটিপতি তুমি সামান্য কিছুর মালিক তুমি বলো যে আল্লাহ এটুকু আমাকে দিয়েছেন আমি আলহামদুলিল্লাহ বলি তাহলে তুমি সবচেয়ে বড় ধনী ওই ব্যক্তি বড় ধনী নয় তুমি বড় ধনী কেন আল্লাহ যেটুকু দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট এই জন্য তো আয়েসারাজি আল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাইসাল গেনা বেকাসরাতিল আরাস ওলাকিন্নাল গেনা গেনান নাফস সম্পদ বেশি হলে মানুষ ধনী হয় না মন বড় হলে মানুষ ধনী হয় মন বড় যার সেই তো ধনী মন বড় যার সেই তো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিতে পারে কৃপন বৃত্তশালী ফকির মিসকিনকে খেতে দিতে পারে না এ কারণেই তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম চারটে জিনিস থেকে সবসময় পরিত্রাণ চাইতেন তিনি বলতেন আল্লাহ আল্লাহ আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না অমিন কালবিন লায়ক শাহ আমি ওই অন্তর চাই না যে অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না অমিন নফসিন লাতাসবা আমি ওই আত্মা চাই না যে আত্মা তৃপ্তি লাভ করে না তুষ্ট হয় না আলহামদুলিল্লাহ বলতে পারে না অল্পতে খুশি হয় না এ আত্মা আমি চাই না অমিন দাওয়াতিন লাইস্তা জবলাহা আমি ওই দুয়ক করতে চাই না যে দুয়ক কবুল হয় না আমি ওই দোয়া করতে চাই না যে দোয়া কবুল হয় না রাসুল সাল্লাহ আলি সাল্লাম এই চারটি কথা সর্বদা বলতেন সালাম ফিরার পূর্বে বলতেন পরেও বলতেন সাওবান আল্লাহ তালাহ বলেন ইন আলিম তো আমি যদি জানতাম আইও শাইন আফজাল কোন বস্তুটি সবচেয়ে উত্তম তাহলে আমি সেটা গ্রহণ করে রাখতাম নিয়ে রাখতাম তখন আল্লাহ রসুল বললেন আফজালহু মানুষের জীবনে সবচেয়ে উত্তম বস্তু হচ্ছে লেসানুন দাকের ওই জিহিবা যে জিহিবা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার বলতে পারে আল্লাহকে ডাকতে পারে সেই জিহিবাই হচ্ছে সবচেয়ে দামি উত্তম সম্পদ এই কথা বলার পরে তিনি বললেন কালবন শাকের ওই অন্তর যে অন্তর শুক্রিয়া আদায় করতে পারে আলহামদুলিল্লাহ বলতে পারে অল্পতেই তুষ্ট হতে পারে সেই অন্তরই হচ্ছে সবচেয়ে দামি সম্পদ এরপর আল্লাহ রসুল বললেন জৌজাতুন তুই নহু আলা ইমানেহি ওই স্ত্রীও দামি সম্পদ যে স্ত্রী তার স্বামীকে দিনের উপরে সাহায্য করতে পারে সহযোগিতা করতে পারে স্বামীকে বলতে পারে এত গভীর রাত্রে বাহির থেকে আসলেন আমি আপনার অপেক্ষা আছি কখন আসবেন কখন আসবেন আপনি যদি এসার পরে পরে বাসায় চলে আসেন তাহলে আমি খুব খুশি হব আমার খুব ভালো লাগে ফজরের আজান হলেই উঠিয়ে বলে আপনি ফজরের আজান হয়েছে উঠুন তাহলে আমাকে খুব ভালো লাগবে স্ত্রী বলতে পারে মাত্র দশ হাজার বেতন তিন হাজার টাকাতে শাড়ি কিনলেন কি করে আমার মনে হচ্ছে টাকাতে কোনো গন্ডগোল আছে এই কথা বলে স্বামীকে সাহায্য করতে পারে দেখুন আমি দশ হাজার টাকা দামের শাড়ি কিনতে রাজি নই আমি সাধারণ ঘরের মেয়ে অল্পতেই তুষ্ট বৈধ পন্থায় জীবনযাপন করতে চায় এই হচ্ছে মমিনা স্ত্রী যেটা দামি সম্পদ অত্র হাদিসে ওই অন্তর দামি সম্পদ যে অন্তর অল্পতেই তুষ্ট রাসুল সাল্লাম অত্র হাদিসে বললেন অল্পতেই তুষ্ট যেই সেই হলো বড় ধনী এরপরে তিনি বললেন তুমি নিজের জন্য যেটা ভালোবাসো অপরের জন্য সেটা ভালোবাসো তুমি হয়ে যাওয়া মুসলিম নিজের জন্য ভালোবাসছো যেটা অপরের জন্য তুমি সেটাই ভালোবাসো তুমি হয়ে যাবো মুসলিম এরপরে যে বাক্যটি আল্লাহ রসুল বললেন সেটি হচ্ছে আমাদের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ বাক্য আল্লাহ রসুল বললেন ওয়া আহসেন আলা জারেক তাকুন মেনান তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো তুমি ইমানদার হয়ে যাওয়া ইমানদার হওয়ার একটা ভালো পথ হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে না সে ইমানদার নয় এরপরে তিনি বললেন যে অলা তুকসির জেহেকা ফাইনা কাসরাতা জেহেকে তুমি তুলকালবা তুমি বেশি বেশি হাসিও না অযথা অট্ট হাসিও না আল্লাহ রসুল অন্য জায়গাতে বলেছেন যে মিথ্যে কথা বলে হাসানোর জন্য তার জন্য ধ্বংস আল্লাহ রসুল বলছেন বেশি হাসো না বেশি হাসলে অন্তর মরে যায় সে অন্তর দিয়ে তখন আর জিকির হয় না সে অন্তর আল্লাহকে ভয় করে না সাবধানতা অবলম্বন করতে বলেছেন আল্লাহ রসুল এখানে বলছিলাম সম্মানিত দর্শক মণ্ডলী অত্র হাদিসে পাঁচটি কথা আল্লাহ রসুল গুরুত্ব সহকারে বলেছেন তার একটি হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো তাহলে তোমরা খাঁটি ইমানদার হয়ে যাওয়া প্রতিবেশী দিয়ে ইমানদার পরীক্ষা করা যায় কে কত ভালো মানুষ তা প্রতিবেশী দিয়ে আঁচ করা যায় যেটা আল্লাহ রসুল বলেছেন আমরা যেটা সময় সাপেক্ষে আপনাদের সামনে গুরুত্ব সহকারে পেশ করব ইনশাল্লাহ আজিজ আবু হরাই আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন মানকানা ইউমেনবিল্লাহে অলিয়মিল আখের যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে ফালা ইউদি যা আরাহু সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় প্রতিবেশীকে কষ্ট দিয়ে সফল হওয়া যায় না প্রতিবেশীকে কষ্ট দিয়ে ইমানদার হওয়া যায় না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি শেখ হারুন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা আমাদের সাথে আছেন এই জন্য আপনাদের সুক্রিয়া আদায় করি বলছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন প্রতিবেশীকে কষ্ট দেয় যে সে ইমানদার নয় তারপরের বাক্য আল্লাহ রসুল বললেন অমান কানা ইউকবিন বিল্লাহে অলমিল আখের যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে সে যেন ইউক্রেম জাইফাহ তার মেহমানকে ভালোবাসে মেহমানকে সম্মান করা ইমানের অঙ্গ মেহমানের জন্য খাদ্যের ব্যবস্থা করে দেওয়া ইমানের অঙ্গ যে মেহমানকে সম্মান করতে পারে না ও মুমিন নয় যে মেহমানের জন্য খাওয়ার ব্যবস্থা করতে পারে না সে মুমিন নয় এই কথা বলার পরে রসুল সাল সাল্লাম বললেন অমান কানা ইউকমিন বিল্লাহ আলমিল আখির যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে তাহলে সে যেন মুখে ভালো কথা বলে সত্য কথা বলে নইলে চুপ থাকে তার চুপ থাকা অনেক অনেক অনেক গুণে ভালো মিথ্যে কথার চেয়ে তার চুপ থাকা অনেক অনেক অনেক গুণে ভালো মানুষকে মিথ্যে কথা বলে হাসানোর চেয়ে মানুষকে কষ্টদায়ক কথা বলে কষ্ট দেওয়ার চেয়ে চুপ থাকা অনেক গুণে ভালো আবু হরাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন অল্লাহ লাই উমেনো অল্লাহ লাই মেনো অল্লাহলাই আল্লাহর কসম সে ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম সে ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম সে ব্যক্তি ইমানদার নয় কিলা মানিয়া আল্লাহ বলা হলো হে আল্লাহ রসুল কে ইমানদার নয় কার কথা আপনি বলছেন যে ইমানদার নয় আপনি যে বারবার বলছেন যে আল্লাহর কসম সে মোমেন নয় সে কে তখন আল্লাহ রসুল বললেন মানলা মান যারহু বাওয়ায় কাহ যার প্রতিবেশী তার কষ্ট থেকে মুখের কষ্ট হাতের কষ্ট থেকে নিরাপদে থাকতে পারে না সে মুমিন নয় প্রতিবেশীকে কষ্ট দিয়ে মুমিন হওয়া যায় না প্রতিবেশীকে কষ্ট দিয়ে ইমানদার হওয়া যায় না তাল্লা রসুল বলছেন আল্লাহর কসময় ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় এই জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লায়দ খোলল জান্নাতা মানলা ইয়াকমান জারোহ বাওয়ায় কাহ ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীকে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যায় না প্রতিবেশীকে কষ্ট দিলে ফলাফল হবে জাহান্নাম ভাববার সুযোগ নেই এ কারণে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানসালেম আল মুসলিম দেহি একজন মানুষ ওই সময়তে মুসলিম বলে প্রমাণিত হবে যখন তার হাত এবং মুখ থেকে অন্য মানুষ নিরাপদে থাকে তখনই তাকে বুঝতে হবে যে এখন আমি মুসলিম এখন আমি মমিন তার পূর্ব পর্যন্ত সে নিজেকে মমিনে ভাবতে পারে না ইমানের বিষয়টি ভাবতে পারে না প্রতিবেশীকে কষ্ট দিয়ে ইমানদার হওয়া যায় না প্রতিবেশীকে কষ্ট দিয়ে মমিন হওয়া যায় না আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা এজালো জিব্রাইল ইউসিনে বিল জারে হাত হাত্তা জানান্ত আন্নাহ সাইওয়ার রেসহু জিব্রাইল সর্বদা আল্লাহ রসুলকে প্রতিবেশী সম্পর্কে উপদেশ দিতে থাকেন যতবার জিব্রাইল আসেন ততবারই প্রতিবেশী সম্পর্কে তিনি উপদেশ দেন জিব্রায়েলের উপদেশ দেওয়া দেখে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন মনে হচ্ছে যেন তাকে অংশীদার করে দেওয়া হবে প্রতিবেশী এত ভালোবাসা পর হক রাখে প্রতিবেশী এত শ্রদ্ধা পর হক রাখে প্রতিবেশী এত সদাচরণ পর হক রাখে যে ভাবে মনে হচ্ছে যে আল্লাহ তাকে অংশীদার করে দিবেন সে এখন জমির ভাগ পাবে সে এখন বাড়িঘরের ভাগ পাবে সম্মানিত দর্শক মণ্ডলী আসলে আমরা প্রতিবেশী কত মর্যাদার অধিকারী প্রতিবেশী কত সম্মানের অধিকারী তার সাথে কত ভালো আচরণ দেখাতে হবে একটু ভাবা লাগে যে এত বলা হচ্ছে কেন ব্যাপারটা কি কারণ কি মানুষ প্রতিবেশীকে মূল্যায়ন করতে পারে না প্রতিবেশীর নিন্দা করাই হয়ে যায় মানুষের কাজ প্রতিবেশীকে দুই পাকে ফেলাই হয়ে যায় মানুষের কাজ কেন দিন রাত তার সাথে চলা চলার পথে কোনো সময় তার উপরে রাগ চলে আসে চলার পথে কোনো সময় তার উপরে মন খারাপ হয়ে যায় চলার পথেই তার সাথে কোনো সময় কথা প্রসঙ্গে কর্ম প্রসঙ্গে খুব নিন্দা করার গালি দেওয়ার প্রতিশোধ নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে এই জন্য আল্লাহ রসুল এইভাবে বলেছেন এই জন্য আল্লাহ তালা এভাবে বলেছেন মানুষের ইমান পরীক্ষা হয় প্রতিবেশী দিয়ে কে কত বড় ইমানদার তা প্রতিবেশীকে জিজ্ঞাসা করে দেখো তাহলেই বোঝা যাবে সে কত বড় ইমানদার তার ইমানের গতি কেমন আনাস রাজি আল্লাহ তার আনহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন প্রথম বিচারের মাঠে যেটা বিচার হবে সেটা হলো দুই প্রতিবেশী দেখেন এবার কথা কত জটিল কঠিন হয়ে গেল শোনন আমরা কিন্তু এক হাদিস থেকে অবগত রাসুল সাল্লাম বলেছেন আউ্বল মাইস আলুল আব্দুল কেয়ামা সলাহ বিচার মাঠে প্রথমে যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা হলো সলাত ফাইন সালোহাত সালোহা সায়র আলিহি যদি তার সলাত নামাজ টিকে যাই সব আমল টিকে যাবে জান্নাত পেয়ে যাবে অইন ফসাদাত ফসাদা সায়র আমালেহি যদি তার সলাত না টিকে তাহলে সব আমল বাতিল হয়ে যাবে দান করেছে নেকি ছিল ভালো কথা বলেছে নেকি ছিল হজ করেছে নেকি ছিল কিন্তু সলাৎ না থাকার কারণে আল্লাহ আল্লাহতালা বিচারের মাঠে সব নেকিকে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন সে কোনো নাকির ফল ভোগ করতে পাবে না সম্মানিত দর্শক মণ্ডলী কথার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলে রাখলাম যে বিচারের মাঠে আল্লাহ আল্লাহতালা মানুষের হকের প্রথম যেটা জিজ্ঞাসা করবেন সেটা হলো সলাৎ মানুষের হক বলতে মানুষ যেটা আদায় করবে আল্লাহর হক সলাৎ হচ্ছে আল্লাহর হক যেটা মানুষ আদায় করবে তাহলে আল্লাহর হক যেটা বিচারের মাঠে প্রথম জিজ্ঞাসা হবে সেটা হলো সলাদ আল্লাহর হক আছে সেম জাকাত তাসবি তাহালিম দান খায়রাত হজ এগুলো সব আল্লাহর হক বিচারের মাঠে আল্লাহর যতগুলি হক আছে এবাদতগত বিষয়ে তার সর্বপ্রথম আল্লাহর হক যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সলাৎ এবার মানুষের হক মানুষের হকের ব্যাপারে দুইটা আলোচনা এসেছে তার একটা হচ্ছে আউল মাইস আলয়মল কেয়ামা আদেমাও বিচার মাঠে সর্বপ্রথমে যেটা বিচার হবে সেটা রক্ত কে কাকে হত্যা করেছে কে কাকে মেরেছে কে কাকে খুন করেছে কে কার প্রতি জুলুম করেছে এটা হবে প্রথমে বিচার অত্র হাদিসে বোঝা যাচ্ছে বিচারের মাঠে প্রথম যেটা বিচার হবে সেটা হচ্ছে প্রতিবেশী সম্মানিত দর্শক মণ্ডলী প্রতিবেশীর বিষয়টিও হচ্ছে মানুষের হক নষ্ট করা কখন তার কাছে টাকা কর্জ নিলেন দিলেন না প্রতিবেশী কখন আপনি তার বদনাম করলেন আপনি তার হাত ধরে ক্ষমা নিলেন না প্রতিবেশী কখন আপনি কোনো জিনিস তাকে দিলেন তার কাছে বিক্রি করলেন সুন্দরটা না করে মিস করে ভালো মন্দ দুটাই দিয়ে দিলেন প্রতিবেশী কখন আপনি তাকে হাত ব্যবহার করে আঘাত করেছেন প্রতিবেশী বিচারের মাঠে কালকে দাঁড়িয়ে যাবে কখন আপনি তাকে গালি দিয়েছেন তার প্রতি অপবাদ লাগিয়েছেন মানুষের হক নষ্ট বিচারের মাঠে দাঁড়িয়ে যাবে কখন আপনি তার জমিটুকুই দখল করে নিয়েছেন আপনি না বলে কাগজ করে নিয়েছেন লিখে নিয়েছেন সে জানেই না একদিন পরে কিছুদিন পরে তাকে তুলে দিলেন এটা হচ্ছে হক নষ্ট তাহলে বিচার মাঠে মানুষের প্রথম যে বিচার হবে একবার বলা হয়েছে রক্ত মারামারি হানাহানি আর একবার বলা হয়েছে প্রতিবেশী মনে রাখবেন তাহলে হক নষ্টের ব্যাপারে মানুষ রক্ত এবং মানুষের সাথে সদাচরণ এই দুটাই হবে মানুষের হক এটা হবে প্রথম বিচার তা একটা আল্লাহর হকে একটা মানুষের হকে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা প্রতিবেশীর বিষয়টি অতীব গুরুত্ব সহকারে দেখবেন এ বলে আমরা আজকের মতো সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সুহানা কাল্লাহমদেকা হামদেকা আশহাদাল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তাক ফেরক অতুবিলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাধনের জন্য সমাজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে কি কি আদাব আমাদের ফলো করা দরকার সবচেয়ে বেশি জরুরি হচ্ছে বেশি জ্ঞান অর্জন করা পথ প্রদর্শনের জন্য কিভাবে সে উপদেশ গ্রহণ করবে সাধারণ মানুষের ক্ষেত্রে কতটা প্রয়োজন সমাজকে পরিচালনা করতে হবে নেতৃত্ব তো আলেম সমাজকে দিতে হবে কল্যাণ সাধনের জন্য যখন দুজন মুসলিম ইখতলাফ করবেন তার মূলনীতিটা কি ইখতলাফ জানতে হবে ইখতলাফের জন্য মনটা বড় করতে হবে মতান্তর থাকতে পারে কিন্তু যেন মনান্তর না থাকতে না একমাত্র ইসলামই দিয়েছে বাস্তব সমাধান তাদের মাইন্ডকে চেঞ্জ করা দরকার আমার কাজ হবে ভুলগুলি না খোঁজানো তাদের ইস্তেহার থেকে শিক্ষা শিক্ষা সামাজিক উন্নতির জন্য ইসলাম কেন এত গুরুত্বপূর্ণ জানার জন্য দেখুন ইসলামী সমাজের গুরুত্ব প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফুসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বাংলা মানবতার সমাধান